সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের বাহার মন প্রাণ রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের বাহার মন প্রাণ জোড়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট ওই বাগান ভাই জুড়ে দু নয়ন আনারসার কমলার ঘ্রাণে ভরে তনু মন সিলেটের ওই বাগান ভাই জোড়ায় দু নয়ন আনারসার কমলার ঘ্রাণে ভরে তনু মন পিয়াই নদীর স্বচ্ছ পানি দেখতে মনে চায় পিয়াই নদীর স্বচ্ছ পানি দেখতে মনে চায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের বাহার মন প্রাণ রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় হাকা লোকি টাঙ্গু টাঙ্গুয়ার হাওর মিঠা পানির মাছ খেয়ে যাও জুড়াবে অন্তর হাকা লোকি টাঙ্গু টাঙ্গুয়ার হাওর মিঠা পানির মাছ খেয়ে যাও জুড়াবে অন্তর জন্তপুরে পানে ভরা পাহাড়ের চূড়ায় জৈন্তপুরে পানে ভরা পাহাড়ের চূড়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের বাহার মন প্রাণ রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেটের ওই বালি পাথর দেশটা করলো ধনি মাটির নিচে আছে গ্যাস আর তেলের খনি সিলেটের ওই বালি পাথর দেশটা করলো ধনি মাটির নিচে আছে গ্যাস আর তেলের খনি আতরাগর সুজানগর পাহাড় টিলায় আতরাগর সুজানগর পাহাড় টিলায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের প্রাণ জুড়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় সুরমা এবং কুশিয়ারা সিলেটেরই প্রাণ মাধব কুণ্ড জাফলং জৈন্তার রূপে মারে টান সুরমা এবং কুশিয়ারা সিলেটেরই প্রাণ মাধব কুণ্ড জাফলং জয়ন্তের রূপে মারে টান জাদু কাটার রূপে পাগল করে যে আমায় জাদু কাটার রূপে পাগল করে যে আমায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় সিলেট আমার জনম মাটি সিলেট শাহজালালের ঘাটি সিলেট আমার জনম মাটি তিনশো ষাট আউলিয়ার ঘাটি সিলেটের ওই রূপের বাহার মন প্রাঞ্জুড়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুনে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়ায় রূপে গুণে সেরা সিলেট সারা দুনিয়া